ধূমপান মদ্যপান মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর radio Mirchi eight point three এর বিশেষ নিবেদন the hound of the Baskervilles Bangla অনুবাদ পুষ্পল গাঙ্গুলি বেতার রূপ Anirban Bhattacharya editing special effects ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মুখ্য ভূমিকায় মীর দ্বীপ এবং পরমব্রত চট্টোপাধ্যায় ডাটমো Devonshire England eighteen eighty nine the hound of the Baskervilles দ্বিতীয় পর্ব স্যার চার্লসের মৃতদেহের পাশে পাওয়া যায় বাস্কারভিল পরিবারের কিংবদন্তি সেই দানবতুল্য হাউন্ডের পায়ের ছাপ স্যার হেনরি শহরে আসার পরই পান একটি হুমকি চিঠি চুরি যায় তার দুপাটি জুতো বাড়ি ফেরার পথে একটা গাড়ি ফলো করে হোমসদের কোচওয়ানকে জিজ্ঞাসাবাদে জানা যায় গাড়ি চানা কি ভাড়া নিয়েছিল এক ডিটেকটিভ আর তার নাম শলক হোমস যাত্রার দিন এসে পড়ল হোম জামায় প্যাডিংটন অব্দি পৌঁছে দিল শোনো ওয়াটসন জানলাম জেমস ডেসমন্ড সত্যি ভালো মানুষ তার উপর সন্দেহ নেই আর আছে ব্যারিমোর দম্পতি হয়তো ওরা দোষী নয় আর যদি হয়ও তবে আরেকটু খেলতে দাও একটা না একটা ভুল তো করবেই এছাড়া হলে রয়েছে আরেক চাকর পার্কিন্স আশপাশের লোক বলতে দুজন চাষি ও তাদের পরিবার আর আছে ডক্টর মটেমা ও তার স্ত্রী আছেন ন্যাচুরালিস্ট ভদ্রলোক স্টেপলটন তার বোন নাকি ডাকসাইতে সুন্দরী বুঝলেন বলছেন তার বোন নাকি ডাকসাইতে সুন্দরী এদের ছাড়া রয়েছেন ল্যাফটা হলের মিস্টার ফ্রাঙ্কলিন এই ভদ্রলোকের ব্যাপারে আমরা কিছুই জানি না এছাড়া এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন আরো কয়েকজন প্রতিবেশী এদের সবাইকেই একটু নজরে রেখো বন্দুকটা নিশ্চয়ই নিয়েছো কাজে লাগতে পারে একটা সময় ট্রেনের ঘন্টা বেজে উঠল জানলা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখি হোমসের লম্বা চেহারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের ট্রেনের দিকে ওর আশেপাশে জমছে কুয়াশা ধীরে ধীরে লন্ডন ছাড়ার একটু পরেই চারপাশে সিনেরি বদলে গেল কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম লাল মাটি আর গ্রানেটের দেশে এসে পড়েছি খেতে ঘুরছে লাল রঙের গরু ডেভনের আদর্শ গ্রামাঞ্চল একটু দূরেই একটা ধূসর টিলা চূড়া মাথা উঁচিয়ে রয়েছে গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি মুর মানে জলাভূমির প্রথম দর্শনেই স্যার হেনরি উচ্ছ্বসিত হয়ে উঠলেন স্যার হেনরির মুখ দেখে মনে হচ্ছিল পিতৃভূমিতে পা রাখাটা তার কাছে গর্বের ব্যাপার ট্রেন এসে দাঁড়াল একটা ছোট স্টেশনে আমাদের আগমন একটা বিশাল খবর হয়ে দাঁড়ালো খোদ স্টেশন মাস্টার বাইরে এলেন শান্ত গ্রাম ঝুট ঝামেলা কোলাহল কিছুই নেই কিন্তু তার মধ্যেও বন্দুক বাগিয়ে দুজন সৈনিক দাঁড়িয়ে রয়েছে কেন খানিক পরেই চওড়া রাস্তায় টুকটুক শব্দ তুলে রওনা দিল আমাদের কোচ রাস্তা দুধারে মস আর ফানের বাহার সূর্যের পড়ন্ত আলোয় চিকচিক করছে আরও একটু এগিয়ে আমরা একটা সরু গ্রানাইটের ব্রিজ বেরোলাম পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট খরস্রোতা নদী পাহাড়ের পাথরে ধাক্কা খেতে খেতে ওক আর ফার গাছে ঘেরা এই উপত্যকা স্যার হেনরি যাই দেখছেন তাতেই তিনি অভিভূত হয়ে পড়ছেন কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশেও কোথায় যেন একটা বিষণ্নতা যাত্রাপথে দেখলাম আর একজন সশস্ত্র শান্তি ব্যাপার কি এত কড়াকড়ি কিসের কোচওয়ান যেন আঁচ করেই বলল অ্যাকচুয়ালি স্যার সেদিন প্রিন্সটাউন জেল থেকে সেলডেন নামের এক আসামি পালিয়েছে তাকে নাকি এই জলাভূমির আশেপাশে দেখা গিয়েছে লোকটা নোটোরিয়াস মার্ডারার তাই এত সৈনিক রাস্তার দুপাশেই ঘন সবুজ ঘাসের জমি ঈষৎ ঢেউ খেলানো ফাঁক ফোকরের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে পুরনো আমলের বাড়িঘর খাড়া রাস্তায় উঠে আমাদের কোচ সেই বিশাল জলাভূমির মুখোমুখি হল একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে এই জলাভূমির মধ্যেই লুকিয়ে রয়েছে সেই হিংস্র ক্রিমিনাল লুকিয়ে রয়েছে ব্যাস্কারভিল পরিবারের নাশের কারণ জলাভূমির এপাশে ওপাশে মধ্যে মধ্যে মাথা উঁচিয়ে রয়েছে পাথরের ঢিপি বড় বড় পাথরের চাই রাস্তা একটা মোড় ঘুরে হঠাৎ নেমে গেল এক সারি বেটে বেটে ওক গাছের ফাঁক দিয়ে চোখে পড়ল দুটো লম্বা টাওয়ার ব্যাস্কেবেল হল ওই যে সামনেই আমাদের কোচ সদর গেটের সামনে গিয়ে দাঁড়ালো রড আয়নের মস্ত গেট তার ওপাশে অনেকটা রাস্তা পেরোনোর পরই মূল বাড়ি বাড়ির সামনের দিকটা নতুন এই অংশের কনস্ট্রাকশন এখনো শেষ হয়নি ঝরে পড়া পাতার রাশের উপর দিয়ে আমাদের কোচ এগিয়ে চলবে গাছ দিয়ে ঘেরা প্রশস্ত রাস্তা সদর দরজার কাছে যখন কোচ প্রায় এসে পড়েছে হঠাৎ দেখলাম স্যার হেনরি কেমন শিউরে উঠলেন এখানে কি আমার কাকা না না সেটা সম্পূর্ণ অন্যদিকে খুব স্বাভাবিক কারণে এখানে কাকা ভয় পেতেন চারপাশের পরিবেশটা দেখেছেন যে কোনো সাহসী মানুষও এখানে এসে ঘাবড়ে যাবেন ছমাস আমায় স্রেফ ছমাস সময় দিন এখানে বিজলি বাতি বসাবো সদর দরজায় এক হাজার ক্যান্ডেল পাওয়ার জ্বললে দেখি অন্ধকার আর কাকে বলে ওয়েলকাম স্যার হেনরি ভিড় হলে আপনাকে স্বাগত জানাই হাব ভাব দেখে বুঝলাম ইনি মিস্টার ব্যারেমো পেছনে পেছনে তার স্ত্রীও এলেন আমি বরং এগোই স্যার হেনরি সে কি এখনই বাড়ি চললেন ডিনার খেয়ে না হয় দেরি করলে গিন্নি গর্দান নেবেন <laughs> বুঝতেই পারছেন প্রয়োজন হলেই জানাবেন ঠিক আছে আসি এখন বাড়িটা সত্যিই রাজকীয় বিরাট বিরাট ঘর উঁচু সিলিং কাঠের মেঝে ঝকঝকে পরিষ্কার পুরনো ইংলিশ প্লেসে আগুন জ্বলছে ফায়ারপ্লেসের উপরের দেওয়ালে ঝুলছে হরিণের মাথা একপাশে কোট অফ আর্মস দৃশ্য চমৎকার কিন্তু ফায়ারপ্লেসে নিবু নিবু আগুনের ধোঁয়া চারপাশে বিষাদের ছায়া ফেলেছে ঠিক যেমন ভেবেছিলাম পুরনো বসত বাড়ি তো এমনই হয় ভেবে দেখুন এখানেই আমার পূর্বপুরুষরা পাঁচশো বছর কাটিয়েছেন ভাবলেই গায়ে কাটা দেয় স্যার ডিনার কি এখনই সার্ভ করে দেব খাবার রেডি আর মিনিট পাঁচেক স্যার আর একটা কথা ছিল এ মানে যতদিন না আপনি এখানে পুরোপুরি গুছিয়ে নিচ্ছেন আমরা থাকছি কিন্তু এখন আপনি বুঝতেই পারছেন যে এই অবস্থায় তো আরও বেশি লোক লাগবে এই অবস্থায় মানে স্যার আমাকে ভুল বুঝবেন না স্যার চার্জ খুব শান্ত জীবন কাটাতেন যাবতীয় প্রয়োজনের জন্য আমি আমার স্ত্রী যথেষ্ট ছিলাম কিন্তু আপনি তো একা থাকবেন না নিশ্চয়ই আপনি নতুন লোক চাই তুমি কি কাজ ছাড়তে চাইছো স্যার তাতে যদি আপনার সুবিধে হয় তোমার পরিবার বহু প্রজন্ম ধরে আমাদের আর এই বাস্কারভিল হলের দেখাশোনা করছো আর এখানে পা রাখা মাত্রই এত পুরনো একটা পারিবারিক সম্পর্ক আমাকে ভাঙতে বলছো স্যার আমিও আমার স্ত্রী দুজনেই এই বাস্কারভিল হলকে খুব ভালোবাসি স্যার চার্লসকে আমরা দুজনে বাবার মতো সম্মান করতাম তার আচমকা মৃত্যুর ধাক্কায় আসলে সেই যন্ত্রণা এতটাই ছিল যে বাস্কার বিল হলে আমরা দুজনে আর সহজ হতে পারবো কিনা সত্যি এটা সন্দেহ করার মতো কিন্তু এখান থেকে বেরিয়ে করবেটাই বাকি কিছু না কিছু একটা স্যার চার্লসের দয়া একটু একটু টাকা পয়সা আমি জমাতে পেরেছি দেখছেন এখানকার রকম সকম তো মোটেই আশাব্যঞ্জক নয় সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ব্যাপারটা গা সাওয়া হয়ে যাবে কাকা এই জন্যই এখানে একা থাকতে চাইতেন না দেখি কাল সকালে সূর্য উঠলে হয়তো ওই নিরাশা কেটে যাবে ঘুমোতে যাওয়ার আগে বড় জানলার পর্দা সরিয়ে দিয়েছিলাম জানলার ওপাশেই ঘাসের জমি চাঁদের আলোয় দেখলাম দূরে ইতস্তত ছড়িয়ে রয়েছে রাশি রাশি পাথরের স্তূপ আর তারও ওপাশে সেই জলাভূমি শীতল নীরব নতুন জায়গা ফলে কিছুতেই ঘুম আসছিল না মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা ঘড়ির ঢং ঢং ছাড়া কোনো শব্দই নেই তখনই হঠাৎ শব্দটা আমার কানে এল একদম পরিষ্কার শব্দটা মহিলা কণ্ঠস্বর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মহিলা যেন আপ্রাণ চেষ্টা করছিলেন নিজেকে সামলানো শব্দটা বাড়ির মধ্যেই কোথাও থেকে আসছিল হঠাৎ শব্দটা থেমে গেল বাইরের ঘরে বসে আমি আর স্যার হেনরি ব্রেকফাস্ট সারছিলাম চারপাশ রোদে ভেসে যাচ্ছে স্যার হেনরির কিছু জরুরি কাজ ছিল তা আমি সেই ফাঁকেই বেরিয়ে পড়লাম সুন্দর আবহাওয়া ফুসফুস ভরে নেওয়া যায় টাটকা বাতাস জলাভূমির পাশ দিয়ে বাঁধানো রাস্তাটা দিয়ে হেঁটে একটা জমজমাট জায়গায় এসে পৌঁছলাম ভাবছিলাম অনেক কিছু ব্যারিমোরের কি কোনো সাংঘাতিক প্ল্যান আছে নাকি তিনি এসব করছেন অন্য কারোর ইশারায় ব্যাস্কারভিল পরিবারের বিরুদ্ধে তার এত আক্রোশ কিসের এদের ক্ষতি করে তিনি কি পাবেন তারপর সেই হুমকির চিঠি সেটা কি স্যার হেনরির জন্য তাকে সাবধান করতে না ব্যাপারটা এত সহজ নয় স্যার হেনরিকে ঘিরে এটা চক্রান্তের জাল বোনা হচ্ছে সেটা বুঝতে পারছি ঠিকই দেখতে পাচ্ছি না সাত পাঁচ ভাবতে ভাবতে হাঁটছিলাম এমন সময় ভাবনায় ছেদ পড়ল ডক্টর ওয়াটসন ডক্টর ওয়াটসন ভেবেছিলাম ডক্টর মর্টেমার পেছনে ফিরে এক অচেনা ব্যক্তিকে দেখলাম ভদ্রলোকের বয়স আন্দাজ তিরিশ থেকে চল্লিশের মধ্যে ছোটখাটো রিজু চেহারা সোনালি চুলে ঢেউ মুখ চোখ বেশ সাপ লোকটার কাঁধে একটা টিনের বাক্স যাতে বায়োলজিক্যাল স্পেসিমেন্স রাখে হাতে প্রজাপতি ধরার জাল মাফ করবেন যে যে বড়ি আলাপ করছি কিন্তু আপনি তো ডক্টর ওয়াটসন আসলে এটা তো খুবই ছোট্ট একটা জনপদ লোকজনের সংখ্যা তো দেখতেই পাচ্ছেন খুবই কম ফর্মাল ইন্ট্রোডাকশনের জন্য অপেক্ষা করে না কেউ আপনি বোধহয় আমার নাম ডক্টর মটিমারের মুখে শুনেছেন আমি Stapleton mister Stapleton of Merripit House আপনার ওই টিনের বাক্স আর বাটারফ্লাই নেটি জানান দিচ্ছে আপনার পরিচয় কিন্তু আপনি আমায় চিনলেন কি করে আমি ডক্টর মটিমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আপনিও বোধহয় ওর বাড়ির কাছেই কোনো কাজে গিয়েছিলেন তা উনিই দেখালেন আচ্ছা স্যার হেনরি কেমন আছেন ব্যাস্কারভিল হলেই উঠেছেন তাই না স্যার চার্লসের মৃত্যুর পর আমরা ভেবেছিলাম উনি বোধহয় এই চত্বরে পাই রাখবেন না স্বাভাবিক ব্যাপার তবে ধারণা পাল্টে উনি যে এখানে এসেছেন তাতে আমরা সবাই খুব খুশি স্যার হেনরি নিশ্চয়ই কুসংস্কারে বিশেষ আমল দেন না মনে তো হয় না ওদের পরিবারে এক খুনে কুকুরের গল্প আছে জানেন তো ব্যাস্কেটভিল পরিবারের কাছে সাক্ষাৎ জল্লাদ হুম একটু একটু শুনেছি বইটি এখানকার চাষাভূষদের কল্পনা শক্তি খুবই উর্বর জানেন তো বলে নাকি এই জলাভূমির মধ্যে শয়তান কুকুরের মতোই এক ভয়ঙ্কর প্রাণীকে দেখেছে ভাবুন একবার কুসংস্কার বলুন আর যাই বলুন এই প্রেত কুকুরের কথাটা স্যার চার্লসের ওপর বেশ প্রভাব ফেলেছিল তার মৃত্যুর পিছনে এটা কিন্তু একটা কারণ বুঝলেন আচ্ছা হ্যাঁ শেষের দিকে স্যার চার্লসের মানসিক অবস্থা তো আর দেখেননি নার্ভ ভীষণ দুর্বল হয়ে গিয়েছিল এতটাই যে সেই প্রেত কুকুর ছাড়ুন সামান্য কুকুর দেখলেই হয়তো হার্ট ফিল করে <laughs> না না না আমার ভদ্রলোককে খুব ভালো লাগতো সজ্জন মানুষ মন বলছিল এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে মন বলছিল হ্যাঁ ডক্টর মর্টিমারের মুখে সব শুনে আমার এমনটাই মনে হয়েছিল সে রাতে নির্ঘাত কোনো হিংস্র কুকুর স্যার চার্লসকে তাড়া করে এবং আতঙ্কে তিনি প্রাণ হারান এর চেয়ে ভালো কোনো ব্যাখ্যা আছে কি আপনি বলুন না না আমি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি আর মিস্টার হোমস দেখুন ডক্টর ওয়াটসন বোকা সেজে কোনো লাভ নেই হ্যাঁ আমরা সবাই জানি আপনি কে আপনি যখন এসেছেন তখন ধরেই নেওয়া যায় মিস্টার হোমস এতে জড়িত মাফ করবেন মিস্টার স্টেপলটন আমি এর জবাব দিতে পারবো না উনি আসছেন এখানে এখন না এলেই বোধহয় ভালো হতো জানেন যাকে যদি কখনো মনে হয় কাজে লাগতে পারি অবশ্যই তলব করবেন তাছাড়া যদি বলেন কোন পথে ইনভেস্টিগেশন চালাচ্ছেন বা কার ওপর আপনার সন্দেহ তাহলেও সাহায্য করতে পারি দেখুন মিস্টার স্টিপলটন আমি এখানে স্যার হেনরির বন্ধু হিসেবে এসেছি এই মুহূর্তে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই একদম ঠিক বলেছেন ডক্টর ওয়াটসন কি ঘটেছে আপনার এখানে আসার কারণ কি এসব নিয়ে আপনি শুধু শুধু কথা বলবেনই বা কেন তাও একজন অচেনা লোকের কাছে কথা বলতে বলতে আমরা রাস্তার একটা চওড়া মোড়ে এসে হাজির হয়েছিলাম এখান থেকে একটা সরু ঘাসের রাস্তা একপাশে ঘুরে জলার মধ্যে দিয়ে চলে গেছে ডান দিকে একটা পাথুরের টিলা একটু দূরে জলার কোনো এক জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখলাম একটু এগোলেই আমার বাড়ি মেডেপিট হাউস হাতে খানেক সময় আছে আসুন না আমি আর আমার বোন থাকি খুব খুশি হবেও একটু ইতস্তত করছিলাম তারপর মনে পড়ল হোমসের একটা কথা স্যার হেনরির প্রতিবেশীদেরও স্টাডি করবে স্টেপলটনের সঙ্গে তার বাড়ির দিকে পা বাড়ালাম এই জলাভূমির সব থেকে ভালো ব্যাপার কি জানেন এক ঝলক দেখলে মনে হয় সীমাহীন রুক্ষ কিন্তু এর মধ্যে কত রহস্য যে লুকিয়ে আছে হিসেব নেই বাবা আপনি তো দেখছি রহস্যের বেশ খবর রাখেন এখানে এসেছি বছর দুয়েক স্যার চার্লস আসার পরেই শখের খাতিরে এ তল্লাটে প্রচুর ঘুরেছি বুক ঠুকে বলছি এই এলাকা আমার চেয়ে ভালো খুব কম লোকই চেনে ওই যে উত্তর দিকে ওই ভ্যালি ছড়িয়ে রয়েছে আর তার উপরে ওই ছোট বড় টিলা মাঝে মাঝে ওই গাঢ় সবুজ রঙের স্তূপগুলো দেখতে পাচ্ছেন তো চাষের জমি বেশ উর্বর মনে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ওটা হলো জলা চোরাবালির মতো ভয়ঙ্কর যে রাস্তা চেনে না তার কাছে সাক্ষাৎ মৃত্যু ভাদ এই তো কালই দেখলাম একটা টাট্টু ঘোড়া ওই রাস্তায় ঢুকে পড়েছে আমি তখনই জানি ভাগ্যে কি আছে খানিক পরেই দেখলাম চোরাবালির মধ্যে আটকে পড়ে একেবারে ছটপট ছটপট করছে পারল না কিন্তু আমি ওখানে রোজই যাই এই হে ভগবান আর একটা খয়েরি রঙের কিছু একটা ঘন সবুজের মধ্যে দোল খেতে দেখলাম তারপর একটা গলা ভেসে উঠল একটা আর্তনাদ আর তারপরই ডুবে গেল ভয়ঙ্কর দৃশ্য আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল দুদিনে দুটো আর কতগুলো প্রাণী এভাবে মারা পড়বে কে জানে অবলা জীবগুলো এখানে আসে ঘাস খেতে ভাবে গরমকালের মতো এখনো চারপাশ শুকনো আছে তফাতটা যখন বোঝে তখন আর কিচ্ছু করার থাকে না ভয়ঙ্কর জায়গা এই গ্রিমপেন জলা আপনি এর মধ্যে দিয়ে যাওয়ার একটা নিরাপদ রাস্তা জানেন জানি বই কি খুঁজে বের করেছি কিন্তু এমন ভয়ঙ্কর জায়গায় যাওয়ারই বা কি দরকার গ্রানাইট পাথরের ওই পাহাড়গুলো দেখছেন ওগুলো আসলে এক একটা দ্বীপ চারপাশে জলাভূমি ঘেরা মাঝখানে টিলা সাক্ষাৎ স্বর্গরাজ্য রের গাছপালা প্রজাপতির বাস সাদে কি যাই এ দেখুন কেষ্ট পেতে গেলে একটু কষ্ট না করলে হয় হ্যাঁ ভাবছি একদিন যাব পাগল হয়েছেন তো ফিরে আসতে পারবেন না ওই জলার বিশেষ কিছু ল্যান্ডমার্ক আছে যেগুলোর ওপর ভরসা করে আমি এগোই আপনি সেই সব চেনেন কথা বলতে বলতে এগোচ্ছিলাম দুজনে হঠাৎ দমকা হাওয়ার মধ্যে শব্দটা কানে পৌঁছল একটা চাপা আর্তনাদ কেউ যেন প্রচন্ড দুঃখ পেয়ে আর্তনাদ করছে মানুষ নয় অন্য কিছু কেমন যেন হাড় হিম করা একটা অনুভব কোথা থেকে এলো ঠাউর করতে পারলাম না আর তোনাদের স্বর একটু চড়ল আর একটু আর একটু আর তারপর সেটা একটা চাপা গর্জনের আকার নিল তারপর আবার আর্তনাদ হয়ে দমকা হাওয়ায় মিলে গেল বড় আজব এই জলাভূমি এখানকার চাষিদের বিশ্বাস ওটা ব্যাস্কারভিল হাউন্ড রক্ত চায় নতুন শিকারের জন্য একেবারে ছটফট করছে আগে দু একবারই ডাক শুনেছি কিন্তু এত জোরে কখনো না চারপাশে তাকালাম কোথাও কিচ্ছু নেই দূরে একজোড়া দাঁড় কাক জলা জমিতে এমন অদ্ভুত শব্দ প্রায়ই শোনা যায় জল ওঠার আওয়াজ কাদার স্তর খসে পড়ার আওয়াজ হতে পারে না এটা এটা কোনো প্রাণীর আওয়াজ বেটানের ডাক অনেকটা এরকম যদিও এই পাখি এখন ইংল্যান্ডে প্রায় দেখাই যায় না কিন্তু এই জলাভূমিটায় সবই সম্ভব দেখুন তো টিলার গায়ে খয়েরি রঙের গোল গোল পাথরের চাই বলুন তো ওগুলো কি খামার নাকি গরু ছাগলের জন্য শেড আমাদের পূর্বপুরুষদের বাসস্থান প্রস্তর যুগের মানুষরা ওখানে থাকতেন এখন ফাঁকা গেলে এখনো দেখতে পাবেন সেই যুগের মানুষের ব্যবহার করা চুল্লি বিছানা এই দাঁড়ান এক মিনিট রাস্তার এক পাশ দিয়ে তার প্রজাপতি উড়ে যাচ্ছিল মিস্টার স্টেপলটন তার পেছনে সেই বাটারফ্লাই নেট নিয়ে ধাওয়া করলেন প্রজাপতিটা যেন তা বুঝতে পেরেই জলের দিকে উড়ে গেল যেখানে সাধারণ মানুষ পা রাখতে সাহস পায় না সেখানে এভাবে ছুটে যাওয়া না নিজের শখের প্রতি লোকটা নিষ্ঠা তারিফ করার মতোই হঠাৎ পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম দেখলাম এক মহিলা ম্যারিপেট হাউসের দিক থেকে দ্রুত পায়ে হেঁটে আসছেন ইনি বোধ হয় মিস স্টেপলটন শুনেছিলাম তিনি পরমা সুন্দরী কথাটা নিহাত ভুল নয় ভাই বোনের মধ্যে চেহারার মিল নেই এই মহিলার গাঢ় বাদামি চুল ছিপছিপে চেহারা ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট পোশাক আশাকেও পরিপাটি রুচির ছাপ আমি টুপি খুলে অভিবাদন জানালাম কিন্তু তিনি সেসব গ্রাহ্য না করেই এক্ষুনি ফিরে যান আপনাকে বলছি ফিরে যান প্লিজ হ্যাঁ মানে হঠাৎ ফিরে যাবো কেন যা বলছি সেটা শুনুন ঈশ্বরের দোহাই কোনো দিন এখানে আসবেন না প্লিজ কিন্তু আমি তো সবে আহা বুঝতে পারছেন না কেন যত দূরে পারেন চলে যান দাদা ফিরে আসছে আপনাকে যা বললাম ওর সামনে কিন্তু উচ্চারণ করবে না হ্যাঁ আসলে আমাদের এখানে অর্কিডের শোভার তুলনা নেই তবে কমাস আগে এলে আরো ভালোভাবে দেখতে পেতেন আরে বেরিল যে চেহারার কি অবস্থা হয়েছে তোমার ঘেমে নিয়ে একসা হয়ে গেছো প্রায় ধরে ফেলেছিলাম তোমাদের দুজনের আলাপ হয়ে গেছে দেখছি হ্যাঁ আমি স্যার হেনরিকে বলছিলাম যে উনি একটু দেরি করে ফেলেছেন এই জলাভূমির শোভা দেখতে হলে কাকে বলছিলে এই যে স্যার হেনরি আমি স্যার হেনরি নই আমি ওর বন্ধু বন্ধু ও এতক্ষণ অযথা সব কথাগুলো বলে ফেললাম আপনাকে কথা বলার বেশি সময়ও তো পাওনি তুমি হ্যাঁ না না মানে আমি ভেবেছিলাম উনি মানে স্যার হেনরি তো না মানে আপনি আমাদের বাড়ি আসছেন তো একটা পুরনো খামার বাড়িকে মেরামত করে ওরা থাকার জায়গা করে নিয়েছেন চারপাশে একটা বাগানও রয়েছে বয়স্ক এক ভৃত্য আমাদের দরজা খুলে দিলেন ভদ্রলোকের চেহারাও এই বাড়ির বয়সের মতোই ভেতরটা দেখলে তাক লেগে যায় অবশ্য সুন্দরভাবে সাজানো বসার ঘর সবকিছুর মধ্যে রুচির স্পষ্ট ছাপ অথচ বাড়ির বাইরে কেমন যেন একটা নিঝুম ভাব কেমন অবসন্ন আমি ভাবছিলাম এমন শিক্ষিত এক ভদ্রলোক এমন সুন্দরী এক মহিলা হঠাৎ এখানে এসে বাসা বাঁধলেন কেন কি আছে এখানে নর্থ কান্ট্রিতে আমার একটা স্কুল ছিল ভালোই চলছিল কাজটা মাঝে মাঝে একঘেয়ে লাগলেও অল্প বয়সীদের গড়ে পিঠে নেওয়ার কাজটা আমার বেশ লাগতো হঠাৎ একদিন আমার স্কুলে একটা ছোঁয়াচে রোগ দেখা দিল বললে বিশ্বাস করবেন না কদিনের মধ্যেই মহামারী হয়ে উঠল তিনটে ছেলে মারা গেল অসুখেই পরে ডাক্তার বদ্যি করে সবই স্বাভাবিক হলো কিন্তু আঘাতটা সামলে উঠতে পারলাম না জলের মতো টাকা খরচা হয়ে গেল এদিকে আসতে একরকম বাধ্য হলাম মাঝে মাঝে মনে হয় ভাগ্যের অদ্ভুত ফের বটনি জুওলজি আমার অত্যন্ত প্রিয় বিষয় আমার মতো লোকের কাছে তো এই অঞ্চল স্বর্গরাজ্য আমার বোনও আমারই মতো প্রকৃতি প্রেমিক <laughs> কি জবাব পেলেন আপনার মনে তো এই প্রশ্নই ঘুরছিল কি তাই তো আপনার হয়তো এক ঘে লাগে না কিন্তু আপনার বোনের <laughs> না না আমার তো বেশ ভালোই লাগে এখানে বইপত্র রয়েছে স্টাডিতে ঘন্টার পর ঘন্টা কাটাই আশেপাশে ডক্টর মটেমারের মতো সজ্জন প্রতিবেশী রয়েছেন স্যার চার্লসের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব ভালো ছিল আচ্ছা আজ বিকেলের দিকে স্যার হেনরির সঙ্গে একবার দেখা করা যায় না মানে উনি আবার যদি বিরক্ত টিরক্ত আরে না না তা কেন খুশি হবেন কাইন্ডলি ওনাকে জানিয়ে রাখবেন যে আমরা আসব এখানকার সঙ্গে মানিয়ে নিতে ওকে সাহায্য করা উচিত আমাদের দোতলায় এসে একবার আমার প্রজাপতির কালেকশনটা দেখে যাবেন নাকি ততক্ষণে লাঞ্চও রেডি হয়ে যাবে কিন্তু আমার লাঞ্চ খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না জলাভূমিতে রহস্যময় সেই গর্জন সেই টাট্টু ঘোড়ার ডুবে যাওয়ার ভয়াবহ দৃশ্য তার উপর মিস স্টেপলটনের হুঁশিয়ারি সব কেমন যেন গুলিয়ে যাচ্ছিল লাঞ্চের প্রস্তাব প্রত্যাখ্যান করে বেরিয়ে এলাম রাস্তাটার আশেপাশে নিশ্চয়ই কোনো শর্টকাট আছে কারণ একটু এগোতেই দেখলাম রাস্তার এক পাশে একটা পাথরের উপর বসে রয়েছেন মিস স্টেপলটন তার মুখে চিন্তার ভাঁজ আপনাকে স্যার হেনরি ভেবে ওই কথাগুলো বলার জন্য আমি অত্যন্ত দুঃখিত প্লিজ কিছু মনে করবেন না ভুলে যান ওগুলো আপনার জন্য নয় ভুলবো আমার তো মনে হয় আপনার হুঁশিয়ারির পিছনে সত্যিই কোনো কারণ রয়েছে সোজাসুজি বলুন তো মিস স্টেপলটন ব্যাপারটা কি বলুন মিস স্টেপলটন স্যার হেনরিকে লন্ডন ফিরে যেতে কেন বলছেন আপনি <laughs> কোনো কারণ নেই এমনি মেয়েদের মাথায় কত রকমের খেয়াল আসে তার কি হিসেব আছে প্লিজ আমায় আমায় খুলে বলুন প্লিজ আপনি সেই প্রেত হাউন্ডের কথা শোনেননি নাকি ওসব গাঁজাখুরি গল্পে আমার বিশ্বাস নেই কিন্তু আমার আছে স্যার হেনরি যদি আপনার বন্ধু হন তবে দয়া করে তাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যান স্যার হেনরিকে আপনি চেনেন না ম্যাডাম যদি শোনেন এখানে বিপদের আভাস আছে তিনি এখানে আরও জাঁকিয়ে বসবেন আপনি আমায় খোলাখুলি কিছু না বললে এখান থেকে স্যার হেনরিকে সরানো অসম্ভব যা জানি তা আপনাকে আমি বলে দিয়েছি তাহলে আমায় আপনার দাদার সামনে চুপ করে থাকতে বললেন কেন উনি শুনলে কি ক্ষতি হতো আমার দাদা চান ব্যাস্কেভিল হলে কেউ এসে থাকুক বাড়িটা যেন ফাঁকা না পড়ে থাকে দাদার ধারণা সেটা আমাদের এই জনপদের জন্য ভালো হবে যাকে যা বলার আমি সেটা বলে দিয়েছি আমি আসি ব্যাস্কাভিল হলে আসার আগে হোমস আমায় বলে দিয়েছিল যা ঘটতে দেখছি তার বিস্তারিত বিবরণ যেন আমি ওকে লিখে পাঠাই ব্যাস্কাভিল হল তেরোই অক্টোবর মাই ডিয়ার হোমস কি জায়গায় পাঠালে ভায়া এই অঞ্চলের রন্ধ্রে রন্ধ্রে বইছে বিষাদ তুমি যত এখানে থাকবে এই ডিপ্রেশন আরো ঘাড়ে চেপে বসবে জলাভূমির আশেপাশে আদিম যুগের মানুষের বাসস্থান কবরখানা বিশাল পাথরের চাই হঠাৎ বড় বড় চুল দাড়িওয়ালা কোনো আদিম মানুষকে হাতে তীর ধনুক নিয়ে বেরিয়ে আসতে দেখলেও আশ্চর্য হব না যাকে এই কদিন শান্তিতে কাটল জেল পালানো সেই কুখ্যাত আসামির কথা তোমায় আগেই বলেছি এখন মনে হয় সে বাবাজি বোধ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সফল হয়েছেন দু হপ্তাহ হতে চলল অথচ তার কোনো খবরই পাওয়া যায়নি অবশ্য জলাভূমিতে লুকিয়ে থাকার জায়গার অভাব নেই কিন্তু মুশকিল হলো ওখানে সে খাবে এটা কি ব্যাস্কারভিল হলে আমরা চারজন শক্ত সমর্থ পুরুষ মানুষ রয়েছি আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু চিন্তা হয় স্টেপলটনদের জন্য জেল পালানো আসামিটি তাদের উপর চড়াও হলে কিছুই করার থাকবে না এদিকে স্যার হেনরি কিন্তু স্টেপলটনের বোনের প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়ছেন কিছুদিন আগেই মিস্টার স্টেপলটন বাস্কেভিল হলে এসে স্যার হেনরির সঙ্গে দেখা করে যান পরদিন সকালে তিনি জলাভূমির মধ্যে এক জায়গায় আমাদের নিয়ে যান সেখানেই নাকি ব্যাস্কারভিল পরিবারের প্রেত কুকুরের কিংবদন্তি জন্ম নেয় অর্থাৎ যেখানে হিউগো ব্যাস্কারভিল এক কুকুরের আক্রমণে মারা যান স্যার হেনরি দেখলাম ভয় পেলেন না বরং তাকে বেশ আগ্রহী লাগছিল বারবার স্টেপলটনকে জিজ্ঞেস করছিলেন আচ্ছা মিসেস স্টেপলটন আপনি তো এই জায়গায় এতদিন রয়েছেন বলুন তো এইসব সুপার ব্যাপার স্যাপার এই যে শয়তানের হাত এগুলো কি সত্যি সাধারণ মানুষের জীবনে এগুলো প্রভাব ফেলে স্টেপলটন কিছু ভেঙে বললেন না তিনি বেশ কয়েকটা উদাহরণ দিলেন যেখানে সাধারণ মানুষের জীবনে অশুভ ও ভৌতিক ঘটনা ঘটেছে তার কথা শুনে মনে হল ব্যাস্কারভিল পরিবারের অভিশাপের ব্যাপারে তার মনোভাব এখানকার আর পাঁচটা লোকের মতোই ফেরার সময় আমরা সোজা মেরিপেট হাউসে গেলাম স্টেপলটন আমাদের দুপুরের খাবারের নিমন্ত্রণ করেছিলেন সেইখানেই স্যার হেনরির সঙ্গে মিস্টার স্টেপলটনের বোন ব্যারেলের সাক্ষাৎ হল এবং দুজনের মধ্যে ইকুয়েশন প্রথম দর্শনেই জমে গেছে মিস্টার স্টেপলটনের বোন কিন্তু দারুণ মহিলা কি সুন্দর কথা বলেন আর তেমনই সুন্দরী বিউটি উইথ ব্রেইনস কি বলেন ডক্টর ওয়াটসন স্যার হেনরি এবং ব্যারেলের প্রেমটা হলে আমি খুব খুশি হব এবং এই প্রেম যদি বিয়ে অবধি গড়ায় তবে তো কথাই দিই কিন্তু স্টেপলটনের মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো তিনি দুজনের মেলামেশা ভালো চোখে দেখছেন না হোমস তুমি আমায় বলেছিলে কখনো স্যার হেনরিকে চোখের আড়াল না হতে দিতে এখন প্রেমিক প্রেমিকা তো একা একা দেখা করতেই ভালোবাসে সেখানে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করাটাও তো কাজে কথা নয় এবার তোমার আদেশ পালন করতে গেলে আমি স্যার হেনরির চোখে খলনায়ক হয়ে যাব যাকে গত বৃহস্পতিবার ডক্টর মর্টেমার আমাদের এখানে এসেছিলেন আমরা একসঙ্গে লাঞ্চ সারলাম ডক্টর মর্টেমার শুনলাম নতুন কাজে জড়িয়ে পড়েছেন তার মধ্যেই মিস্টার স্টেপলটন ও তার বোন এসে উপস্থিত হলেন আমরা সবাই ইউ অ্যালি দিকে গিয়েছিলাম স্যার হেনরি যেতে চাইছিলেন একটা সরু রাস্তা দুপাশে উঁচু উঁচু ঝোপ মাঝখানে নরম ঘাসের রাস্তা আর এক প্রান্তে ভাঙাচোড়া সামার হাউস মাঝপথে একটা গেট মনে আছে ডক্টর মটেমা বলেছিলেন এখানেই স্যার চার্লস এর সিগারের ছাই পাওয়া যায় সাদা কাঠের এই গেটের ওপাশে জলা এই চত্বরের অপর বাসিন্দা হলেন ল্যাফটার হলের মিস্টার ফ্র্যাঙ্কলিন ভদ্রলোক আজও তিনি শুধু মামলা মোকদ্দমা লড়েন তাও গাঁটের করি খরচ করে ভাবো একবার কখনো আশপাশের গ্রামের মানুষদের আইনি সাহায্য দেন কখনো তাদেরকেই আবার আইনের প্যাঁচে ফেলেন তবে ভদ্রলোক আইন গুলে খেয়েছেন এখন শুনেছি উনি নাকি ডক্টর মর্টেমারের বিরুদ্ধে মামলা ঢুকলেন ডক্টর মর্টেমা লং একটা খনন কার্যের সঙ্গে যুক্ত খোঁড়াখুঁড়ি করে তারা আদিম মানুষের মাথার খুলি পেয়েছেন মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের যুক্তি হল ওখানে যাদের সমাধি রয়েছে তাদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি কেন বুঝো কাণ্ড এই মুহূর্তে তার হাতে নাকি সাতটা মামলা রয়েছে সবার ধারণা এগুলো লড়তে লড়তে তার টাকা পয়সা শেষ হয়ে যাবে এবং তারপর তিনি আর কাউকে বিরক্ত করবেন না ইদানিং ভদ্রলোকের এক নতুন শখ হয়েছে এবং তা হল অ্যাস্ট্রনমি বাড়িতে একটা শক্তিশালী টেলিস্কোপ বসিয়েছেন এবং তার সাহায্যেই তিনি সারা দিন জলাভূমিতে তদন্ত চালান আতিপাতি করে খোঁজেন তার বিশ্বাস ওই কয়েদি জলাতেই লুকিয়ে রয়েছে এবং তিনি তাকে ধরে দেবেন এখানকার জীবন খুবই একঘেয়ে মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের মতো মানুষ থাকার জন্য তার মধ্যে একটু হাসির খোরাক পাই গেল আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লন্ডন থেকে যে টেলিগ্রাম করেছিলাম মিস্টার ব্যারিমোরকে সেই যে যাচাই করতে যে তিনি ব্যাস্কারভিল হলে ছিলেন কিনা এখানকার পোস্টমাস্টারকে তো পরীক্ষা করে কোনো লাভ হয়নি স্যার হেনরিকে বিষয়টা জানানো মাত্র তিনি মিস্টার ব্যারিমোরকে ডেকে পাঠালেন মিস্টার ব্যারিমোর টেলিগ্রামটা কি আপনি নিজের হাতে নিয়েছিলেন হুম না তখন আমি ছাদ পরিষ্কার করছিলাম আমার স্ত্রী নিয়েছিলেন ডিড ইউ আনসার ব্যাক না আমি আমার স্ত্রীকে বলেছিলাম উত্তরটা তিনিই দেন ব্যাপারটা এখানেই থেমে গেছিল সন্ধেবেলায় দেখলাম মিস্টার ব্যারিমোর নিজেই স্যার হেনরির সামনে প্রসঙ্গটা তুললেন ব্যারিমোরের গলা কাঁপছিল তবে স্যার হেনরি তাকে আশ্বস্ত করলেন নিজের পুরনো পোশাক আশাক মিস্টার ব্যারিমোরকে দিয়ে দিলেন মিস্টার ব্যারিমোরের মুখেও হাসি দেখলাম অন্যদিকে মিসেস ব্যারিমোরকে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে বিশেষ কথাবার্তা বলেন না হাবভাবও খুবই ভদ্র কিন্তু আমি তোমায় আগেই বলেছি প্রথম রাতেই তার গলায় চাপা কান্না শুনেছিলাম তারপর বেশ কয়েকবার আমি তার চোখের কোলে গালে জলের দাগ দেখেছি কি কারণ কে জানে তবে গতকাল রাত্রে তখন আন্দাজ দুটো একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল মনে হলো ঘরের পাশ দিয়ে কেউ পা টিপে টিপে যাচ্ছে উকি মারলাম করিডোরে একটা লম্বা ছায়া পড়েছে একটা মোমবাতি হাতে কে যেন মৃদু পায়ে হেঁটে যাচ্ছে মুখ দেখতে পাইনি তবে হাইট দেখে বুঝেছিলাম লোকটা ব্যাডমোর হাবভাবে একটা অদ্ভুত চোরা ব্যাপার ছিল ব্যারিমোর একটা ঘরে ঢুকেছে প্রত্যেকটা ঘরই তো প্রায় ফাঁকা একটা খালি ঘরে কি করছে মিস্টার ব্যারিমোর ব্যারিমোর চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েছিল আমিও পা টিপে টিপে এগিয়ে গেলাম দেখলাম একটা কাঁচের জানলার সামনে দাঁড়িয়ে ব্যারিমোর জানলা দিয়ে জলাটা দেখা যায় চাপা অন্ধকারে কিছু না দেখা গেলেও বুঝলাম ব্যারিমোর এক দৃষ্টিতে জলার দিকে তাকি খানিক্ষণ কাটল এইভাবে তারপর একটা অস্ফুট শব্দ করে ও মোমবাতিটা নিভিয়ে দিল আমি তৎক্ষণাৎ উল্টো মুখে পা টিপে হাঁটা দিলাম পনেরোই অক্টোবর ব্যাস্কাভিল হল মাই ডিয়ার হোমস জলখাবারের পর স্যার হেনরি স্টাডিতে গিয়ে কথাটা বললাম তিনি দেখলাম একটুও অবাক হলেন না আমায় বললেন ব্যারিমোর যে রাতবিরেতে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় সেটা আমি জানি দু তিনবার আমিও টের পেয়েছি ভাবছি ওর সঙ্গে ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলবো হয়তো প্রতিদিন ব্যারিমোর ওই জানলার সামনে গিয়ে দাঁড়ায় তাই যদি হয় তাহলে ওর পিছু পিছু গিয়ে দেখা উচিত লোকটা ওখানে করছেটা কি আরে কিন্তু ও তো শুনতে পাবে ব্যারিমোর এমনিতেই একটু কম শোনে সুতরাং চিন্তা নেই তাছাড়া একটা চান্স তো আমাদের নিতেই হবে আজ রাতে আমরা দুজনেই আমার ঘরে অপেক্ষা করব ব্যারিমোর চলে যাওয়ার পর ওর পিছু নেবো আসন্ন অ্যাডভেঞ্চারের কথায় দেখলাম স্যার হেনরির চোখ চকচক করে উঠেছে আমার সঙ্গে কথাবার্তা সারার পর দেখলাম স্যার হেনরি টুপি আর কোট পরছেন হ্যাঁ ওই একটু ঘুরে আসি আচ্ছা তাহলে আপনি সঙ্গে আসছেন যদি জলার দিকে যান তাহলে আসছি হ্যাঁ আমি ওদিকেই যাচ্ছি তাহলে আমায় আপনার সঙ্গে যেতে হবে দেখুন স্যার হেনরি আপনি জানেন এখানে আসার আগে হোমস আমাকে বলে দিয়েছিল কোনো অবস্থাতেই যেন আপনাকে জলার দিকে একা না যেতে দিই my dear doctor Watson Holmes বিচক্ষণ ব্যক্তি তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কি আজ করতে পেরেছেন যে এখানে আসার পর আমার জীবন কোন দিকে মোড় নেবে বুঝতেই তো পারছেন এই মুহূর্তে আমাকে একা যেতেই হবে আর আমার মনে হয় না আপনি রসভঙ্গ করার মতো লোক আমি পড়লাম মহামুশকিলে একদিকে তোমার আদেশ অন্যদিকে আমার নিজের বিবেকের দংশন মনে হলো স্যার হেনরির যদি কোনো অনিষ্ট হয় তবে কোন মুখে তোমার সামনে দাঁড়াম জোর কদমে পা চালালাম ম্যারিপেট হাউসের দিকে একটা টিলার ওপর উঠে পড়লাম আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম স্যার হেনরিকে মিস স্টেপলটনের হাত নাড়া দেখে বুঝতে পারছিলাম তিনি স্যার হেনরিকে কিছু বোঝাতে চাইছেন স্যার হেনরি তার কথা মন দিয়ে শুনছিলেন বটে একবার দেখলাম তিনি মাথা নেড়ে উঠলেন যেন মিস টেপলটনের কথায় তিনি রাজি হচ্ছেন না আমি পড়লাম মহাঝামেলায় দুজনেই হাঁটছেন হয়তো একটু পরেই চোখের আড়াল হয়ে যাবে হঠাৎ সবুজ রঙের কি একটা চোখে পড়ল তাকাতেই দেখি একটা লাঠির উপর বসানো একটা সবুজ রঙের জাল প্রজাপতি ধরার আর সেটা হাতে নিয়ে তীব্র গতিতে এদের দুজনের দিকে এগিয়ে আসছেন মিস্টার স্টিপলেটন অথচ এই দুজনের খেয়াল নেই হঠাৎ স্যার হেনরি মিস স্টেপলটনকে জড়িয়ে ধরতে গেলেন তার কাঁধে মাথা রাখার চেষ্টা করলেন মিস স্টেপলটন প্রাণপণে চেষ্টা করছিলেন তার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার হাত তুলে তাকে বাধা দেওয়ার চেষ্টাও করছিলেন কিন্তু তখনই রঙ্গমঞ্চে প্রবেশ করলেন মিস্টার স্টেপলটন তাদের দিকে পাগলের মতো ছুটে গেলেন হাত পা ছুঁড়ে কিসব বলছিলেন মিস্টার স্টেপলটন স্যার হেনরির কথা কানেই তুলছিলেন তার বোন এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন বোনকে হাত নেড়ে ডেকে তিনি মেরিপেট হাউসের দিকে পা বাড়ালেন স্যার হেনরিকে দেখে খারাপ লাগছিল আমার মনে হলো বাড়ি ফিরে আজ ব্যারিলের কপালে দুঃখ আছে তার দাদা তাকে ছেড়ে কথা বলবেন না তাড়াতাড়ি টিলা থেকে নেমে এলাম কয়েক পা হাঁটার স্যার হেনরির সঙ্গে দেখা হলো আপনি আমার পিছু নিচ্ছেন আপনাকে আসতে বারণ করলাম না আসলে কিছু মনে করবেন না মানে জানিনি তো বড় দুশ্চিন্তা হয় ভেবেছিলাম এখানে একটু ফাঁকে ওনার সঙ্গে দুটো কথা বলতে পারবো কিন্তু এখন দেখছি গোটা দুনিয়াই এখানে হাজির তা ডক্টর বটসন আপনি ঠিক কোথায় বসে এই নাটকটা দেখছিলেন ওই টিলার ওপরে ও একটু পিছনের দিকে সিট পেয়েছিলেন কিন্তু ভদ্রমহিলার দাদা একেবারে স্টেজে ঢুকে পড়লেন ওনাকে আসতে দেখেছিলেন আপনি আগে হ্যাঁ আচ্ছা ভদ্রলোককে দেখে কখনো মনে হয়েছে ওনার মাথায় গোলমাল রয়েছে মানে এই মিস্টার স্টেবলটনকে কই না তো কখনো নয় হ্যাঁ আমারও তাই মনে হতো কিন্তু আজকের পরে আচ্ছা ডক্টর বচ্চন আপনি তো আমার সঙ্গে কয়েক সপ্তাহ রইলেন আপনিই বলুন আমি কি বিয়ের পর কোনো মেয়েকে সুখে শান্তিতে রাখতে পারবো না নিশ্চয়ই পারবেন আপনি আদর্শ স্বামী হবেন আমার পরিবার সামাজিক প্রতিপত্তি নিয়ে মিস্টার স্টেপলটনের তো আপত্তি থাকার কথা নয় বিশ্বাস করুন ডক্টর ওয়াটসন আমি জ্ঞান তো কোনো মানুষের কখনো ক্ষতি করিনি অথচ তিনি আমাকে তার বোনের কাছে ঘেঁচতে পর্যন্ত দেবেন না সে কি ভদ্রলোক কি তাই বললেন আরও অনেক কথা শোনালেন দেখুন ডক্টর বচ্চন আপনাকে একটা কথা বলি এখানে বেশি দিন আসেন কিন্তু ব্যারেলকে দেখার পর থেকে আমার মনে হয়েছে আমার জীবনে এরই প্রয়োজন রয়েছে আমার সান্নিধ্য ও পছন্দ করে ও খুব খুশি থাকে আমার সঙ্গে ওর চোখ দুটোই সব কথা জানান দেয় আমি আজ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি ব্যারেল কিছু বলার আগেই তার দাদা এসে উদয় হলেন পারলে যেন আমায় ভস্য করে দিতেন উন্মত্তের মতো একটা পর একটা প্রশ্ন করে যাচ্ছিলেন কোন সাহসে আমি তার বোনের সঙ্গে একা দেখা করতে এসেছি কি কথা বলছি তার সঙ্গে আমি উচ্চ বংশীয় বাস্কেটভিল পরিবারের লোক বলে কি যা খুশি তাই করতে পারি স্টেপেলটনকে বললাম আমি তার বোনকে বিয়ে করতে চাই উমা তাতে যেন তিনি আরও খেপে গেলেন আরও চিৎকার করতে শুরু করলেন ব্যারেলের দাদা না হলে আজকে মজা দেখাতাম আই গট রিয়েলি অ্যাংরি দু কথা আমিও শুনিয়ে দিয়েছি আর তারপর কি হলো তা তো আপনি দেখলেনই ভাই বোন বাড়ির দিকে চলে গেল আর আমি পুরো বেকুব বনে গেলাম দুজনেই ভারাক্রান্ত মনে ব্যাস্কারভিল হলে ফিরে এলাম কিন্তু দুপুরের দিকে একটা আশ্চর্য ঘটনা ঘটল মিস্টার স্টিপলটন নিজেই এসে হাজির হলেন ক্ষমা চাইতে স্যার হেনরি স্টাডিতে বসে বেশ কিছুক্ষণ কথা বললেন দুজন আমরা কেউ ছিলাম না সেখানে ঘন্টাখানেক পর যখন বেরোলেন তখন মনে হলো ঝামেলা কিছুটা মিটেছে আগামী শুক্রবার আমাদের ডিনারের জন্য নেমন্তন্ন করে গেলেন তিনি স্যার হেনরি অবশ্য আমায় বললেন ভদ্রলোক যাই বলুন না কেন আমি এখনও বিশ্বাস করি উনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন সকালবেলার ওনার ওই মুখের ভাব চোখের ওই আগুন কখনো ভুলব না তবে ভদ্রলোক আন্তরিকভাবে ক্ষমা চাইলেন সকালবেলা ওরকম পাগলের মতো আচরণ করেছিলেন কেন সে কথা কিছু বললেন হুম বললেন উনি গোটা জীবনটাই একা কাটিয়েছেন নিঃসঙ্গ মানুষ ওই বোন ছাড়া এই দুনিয়ায় ওনার আর কেউ নেই তাকে হারানোর ভয়টাই তাকে অন্যরকম মানে একটু অস্বাভাবিক করে তুলেছিল ওনার বোনের মতন এমন এক সুন্দরী মহিলা সারা জীবন যে অবিবাহিত থাকবেন না তারও যে কাউকে ভালো লাগতে পারে এটা নাকি উনি ভাবতেই পারেননি এখন স্টেবলটন বুঝতে পারছেন তিনি খুব স্বার্থপরের মতো কাজ করেছেন আমার কাছে তিন মাস সময় চাইলেন এই তিন মাসে আমি যদি তার বোনের সঙ্গে শুধু বন্ধুত্বের সম্পর্ক রাখি এবং বন্ধু হিসেবেই তাকে আরও ভালো করে চেনার চেষ্টা করি তবে আর তিনি কোনো আপত্তি তুলবেন না আমি এই কথায় রাজি হয়ে গেছি এই হলো ব্যাপার যাক একটা ব্যাপারে সুরাহা হলো তাহলে আর একটা রহস্যের উদ্ঘাটন আমরা করেছি মিস্টার ব্যারিমোর রাত বিরেতে কেন ঘুরে বেড়ান মিসেস ব্যারিমোর কেন ওরকম দুঃখের মতো মুখ করে থাকেন কেনই বা তিনি সবার আড়ালে কান্নাকাটি করেন এবার সবই জানাবো তোমার এই রহস্য ভেদ করার জন্য আমাদের দু রাত অপেক্ষা করতে হয়েছে প্রথম রাতে আমরা কিছুই করতে পারিনি আমি আর স্যার হেনরি তার ঘরে অপেক্ষা করছিলাম রাত তিনটে পর্যন্ত অপেক্ষা করি সে রাতে ঘড়ির ঢং ঢং ছাড়া আমরা আর কোনো আওয়াজ পাইনি দুজনে শেষমেশ শেয়ারে ঘুমিয়ে পড়েছিলাম সফল হলাম তার পরের রাতে ঘুম তাড়াতে বেশ কয়েকটা চুরুট ধ্বংস করলাম নিঃশব্দে যদিও আমাদের ধৈর্য যখন প্রায় ফুরিয়ে আসছে ঠিক তখনই সিঁড়িতে একটা মৃদু আওয়াজ পায়ের আওয়াজটা মিলিয়ে যাওয়ার পর স্যার হেনরি আস্তে আস্তে দরজা খুললেন ধীরে ধীরে আমিও তার পিছু নিলাম মাঝে দু এক জায়গায় এমন ক্যাচ কোচ করে শব্দ হলো যে আমরা দুজনেই ভাবছিলাম এই মাটি হয়ে গেল আমাদের পরিশ্রম তবে স্যার হেনরির কথাই ঠিক মিস্টার ব্যারিমোর সত্যিই কানে খাটো স্যার হেনরি প্ল্যান ড্যানের ধার ধারেন না শটান দরজা দিয়ে ঢুকে গেলেন বুঝতে পেরে মিস্টার ব্যারিমোর জানলা থেকে এক লাফে সরে এলেন তার মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছে দু চোখে ভয় রাগ আর ভ্যাবা চাকা খাওয়া একটা ভাব হাতে মোমবাতি শিখা তিত্তির করে লাফাচ্ছে এত রাতে এখানে তুমি কি করছো Barrymore hound of the Baskervilles দ্বিতীয় পর্ব মূল রচনা sir Arthur Conan Doyle Bangla অনুবাদ পুষ্পল গাঙ্গুলি বেতার রূপ অনির্বাণ ভট্টাচার্য অভিনয় Sherlock Holmes Mir doctor Watson Deep doctor Mortimer Shounak Barrymore Jagannath Basu mister Stapleton Shounak Beryl Stapleton Ayantika driver Richard এবং sir Henry Baskerville Parambrata Chattopadhyay editing special effects ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড সহযোগী পরিচালক অভিষেক ব্যানার্জি সমগ্র পরিকল্পনা ও পরিচালনা Indrani radio Mirchi ninety eight point three F M এর বিশেষ নিবেদন the hound of the Baskervilles